বিসমিল্লাহ রহমান রাহিম জাহিলিয়াতের ধ্বংসস্তূপের উপর ইসলামের বিজয় পতাকা উড্ডীন করার লক্ষ্যে উনিশশো সালের তেইশে আগস্ট বাংলাদেশের আকাশে এক দেদীপ্যমান সূর্যের ন্যায় আবির্ভূত হয় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন তমসাচ্ছন্ন জাহিলি যুগের অবসান ঘটিয়ে ইসলামের সোনালী দিন ফিরিয়ে আনতেই সূচনা হয়েছে এ আন্দোলনের হয়তো শাহাদত নয়তো ইসলামী হুকুমত এ বিপ্লবী মন্ত্রে উজ্জীবিত লাখো জানবাজ তরুণের সংগ্রামী ঠিকানা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ধৃত্ত পদে এগিয়ে যাচ্ছে একটি অনিবার্য ইসলামী বিপ্লবের দিকে ইসলামের তরে উৎসর্গিত সেসব বীর সেনানীদের অন্তরের আকাঙ্ক্ষাকে আরো তুঙ্গ স্পর্শী করে তুলতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাহিত্য সাংস্কৃতিক বিভাগের এবারের পরিবেশনা যায় যদি চাক প্রাণ আমরা নদী আমরা তরুণ আমরা নওজোয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদি নিশান আমরা নদী আমরা তরুণ আমরা নওজোয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদি নিশান আমরা নদী আমরা তরুণ আমরা নবজুয়ান উড়া বলে ধরার বুকে তৌহিদি নিশান আমরা কাশিম আমরা ওমর আমরা যে খালি আঘাত হেলে ভাঙ্গ মোরা এই সমাজের নি আমরা কাশিম আমরা ওমর আমরা যে খালি আঘাত হেলে ভাঙ্গ মোরা এই সমাজের নি লড়বো মোরা খোদার পথে লড়ব আমরণ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমরা নবীন আমরা তরুণ আমরা নওজোয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদের দিশান আমরা নবীন আমরা তরুণ আমরা নওজোয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদের দিশান মজলুমেরই আসনা দে ভারী যে আকাশ কাঁদছে ওরা তোরে করছে হাহুতা মজলুমেরই আসনা দে ভারী দে আকা কাঁদছে ওরা কাতরে করছে হাহুতা চিরতরে জালিম বোঝে পতন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমরা নবীন আমরা তরুণ আমরা নজুয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদ আমরা নবীন আমরা তরুণ আমরা নজুয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদ আল্লাহ বলেন মোদের সাথে নাই কোন ভয় তারি মদত পুঁজি করে আনবো যে বিজয় আল্লাহ বলেন মোদের সাথে নাই কোন ভয় তারি মদত পুঁজি করে আনবো যে বিজয় তারুণ্যেরই দীপ্ত শিখা দুরন্ত মিশন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমরা নবীর আমরা তরুণ আমরা নজুয়ান উড়া বলে ধরার বুকে তৌহিদি নিশান আমরা নবীন আমরা তরুণ আমরা নজুয়ান উড়া বলে ধরার বুকে তৌহিদি আয়রে দামান আয়রে কিশোর আয়রে ছুটে বজ্র মুখে নিশান হাতে বিপ্লবী গান গায় আয়রে দামান আয়রে কিশোর আয়রে ছুটে আয় বজ্র মুখে নিশান হাতে বিপ্লবী গান গায় শপথ নেব খুদার পথে বিলাতে জীবন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমরা নদী আমরা তরুণ আমরা নজুয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদিনিশান আমরা নবীন আমরা তরুণ আমরা নজুয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদিনিশান লড়ব লড়বো মোরা খোদার পথে যায় যদি যাত্রান ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আল্লাহর পথের সংগ্রামী অভিযাত্রীগণ তাদের ইহকালীন ও পরকালীন সাফল্যের জন্য নির্ভর করে মহান রাব্বুল আলমিনের মদদের উপর কারণ তারা জানে আল্লাহর মদদ লাভে ধন্য কোনো কাফেলাকে পরাস্ত করার সামর্থ্য নেই পার্থিব শক্তিতে মদমত্ত কোনো তাগুতি শক্তির আর তাই তো আল্লাহ তালার কাছে সমগ্র কর্মকাণ্ডের কবুলিয়াতের জন্য বিনীত আর্জি পেশ করে কর্মী বাহিনী গেয়ে ওঠে এভাবে আমরা তোমার বুঝবান্দা তোমার কাছে দুহাত তুলেছি সকল আয়োজন তুমি কবুল করে না আমাদের আন্দোলনকে কবুল করে না আল্লাহ আমাদের কুরবানিকে কবুল করে না আমরা তোমার বুঝ বান্দা তোমার কাছে তুলেছি সকল আয়োজন তুমি কবুল করে না আমাদের আন্দোলনকে কবুল করে না আল্লাহ আমাদের কোরবানিকে কবুল করে না আমরা তোমার বুঝে বান্দা তোমার কাছে দুহাত তুলেছি সকল আয়োজন তুমি কবুল করে না আমাদের আন্দোলনকে কবুল করে না আল্লাহ আমাদের কোরবানিকে কবুল করে না নাই সামর্থ নাই তো পুঁজি তাই তো তোমার মদত খুঁজি নাই সামর্থ্য নাই তো পুঁজি তাই তো তোমার মদত খুঁজি তোমার মদত দিয়ে মোদের হৃদয়টাকে পূর্ণ করে সকল আয়োজন তুমি কবুল করে না আমাদের আন্দোলনকে কবুল করে না আল্লাহ আমাদের কোরবানিকে কবুল করে না আমরা তোমার আবুজ বান্দা তোমার কাছে দুহাত তুলেছি সকল আয়োজন তুমি কবুল করে না আমাদের আন্দোলনকে কবুল করে না আল্লাহ আমাদের কোরবানিকে কবুল করে না তোমার পথে জীবন বাজি হয়তো শহীদ নয়তো গাজী তোমার পথে জীবন বাজি হয়তো শহীদ নয়তো গাজী এই শপথে অটল মোরা মোদের তুমি কবুল করে না সকল আয়োজন তুমি কবুল করে না আমাদের আন্দোলনকে কবুল করে না আল্লাহ আমাদের কোরবানিকে কবুল করে না আমরা তোমার বুঝি বান্দা তোমার কাছে দুহার তুলেছি সকল আয়োজন তুমি কবুল করে না আমাদের আন্দোলনকে কবুল করে না আল্লাহ আমাদের কোরবানিকে কবুল করে না আল্লাহ আমাদের সংগঠনকে কবুল করে না আল্লাহ ঈশা ছাত্র আন্দোলনকে কবুল করে না আমি আল্লাহর সৈনিক মোর কোনো বাধা ভয় নাই তাহার তেজের তলোয়ারে সব বন্ধন কেটে যাই তুফান আমার জন্মের সাথী আমি বিপ্লবী হওয়া জিহাদ জিহাদ বিপ্লব বিদ্রোহ মোর গান গাওয়া পুরাতন আর জীর্ণ সংস্কারের আবর্জনা দগ্ধ করিয়া চলি আমি উম্মাদ চির উম্মনা কোন আসমান কোন গ্রহ তারা কোন আবরণ মরে কোন শৃঙ্খল কোন কারাগার রাখিতে নারীবে ধরে পরম নিত্য পরম পূর্ণ টানে মুড়ে নিশি দিন আমি তাই অপরাজ্যেও সর্বভয় ও মৃত্যুহীন খোদার পথে লড়তে রাজি নেই যে কোন ভয় হয়তো শহীদ নয়তো মোরা আনবো যে বিজয় খোদার পথে লড়তে রাজি নেই যে কোন ভয় হয়তো শহীদ নয়তো মোরা আনবো যে বিজয় খোদার পথে লড়তে রাজি নেই যে কোন ভয় হয়তো শহীদ নয়তো মোরা আনবো যে বিজয় খনিকের এই জীবনটাকে বিলিয়ে দিব তারি তরে যতই আসুক কাফের বেমান নেই যে কোনো ভয় যতই আসুক কাফের বেমান নেই যে কোনো ভয় হয়তো শহীদ নয় মোরা আনবো যে বিজয় হয়তো শহীদ নয় মোরা আনবো যে বিজয় খোদার পথে লড়তে রাজি নেই যে কোনো ভয় হয়তো শহীদ নয় মোরা আনবো যে বিজয় খোদার পথে লড়তে রাজি নেই যে কোনো ভয় হয়তো শহীদ নয় তো মোরা আনবো যে বিজয় আমরা সবাই আল্লাহর সেনা মানব না আর কারো মানা আসুক যত বাধার পাহাড় নেই যে কোনো ভয় আসুক যত বাধার পাহাড় নেই যে কোনো ভয় হয়তো শহীদ নয় তো মোরা আনবো যে বিজয় হয়তো শহীদ নয় তো মোরা আনবো যে বিজয় খোদার পথে লড়তে রাজি নেই যে কোনো ভয় হয়তো শহীদ নয় তো মোরা আনবো যে বিজয় খোদার পথে লড়তে রাজি নেই যে কোনো ভয় হয়তো শহীদ নয় তো মোরা আনবো যে বিজয় আমরা সবাই বীরের জাতি জিহাদ ছাড়া নেই কো গতি কায়েম করতে খোদার বিধান নেই যে কোনো ভয় কায়েম করতে খোদার বিধান নেই যে কোনো ভয় হয়তো শহীদ নয় তোমরা আনব যে বিজয় হয়তো শহীদ নয় তোমরা আনব যে বিজয় খোদার পথে লড়তে রাজি নেই যে কোনো ভয় হয়তো শহীদ নয় তোমরা আনব যে বিজয় খোদার পথে লড়তে রাজি নেই যে কোন ভয় হয়তো শহীদ নয় তো মোরা আনবো যে বিজয় খোদার পথে লড়তে রাজি নেই যে কোন ভয় হয়তো শহীদ নয় তো মোরা আনবো যে বিজয় ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার সাম্য মতির শিক্ষা দিয়ে দূর করে অন্যায় অবিচার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার মানুষের মন গড়াতন্ত্রে দিনে দিনে বাড়ে প্রতিদ্বন্দ্বী শাসকের শোষণের যন্ত্রে মজলুম থাকে সদাবন্দি মানুষের মন গণতন্ত্রে দিনে দিনে বাড়ে প্রতিদ্বন্দ্বী শাসকের শোষণের যন্ত্রে মজলুম থাকে সদাবন্দী তাতে আসবে না কোনো দিন শান্তি ধরায় তাতে আসবে না কোনো দিন শান্তি ধরায় ইতিহাস বলে দেয় বারবার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার সাম্য মৈত্রী শিক্ষা দিয়ে দূর করে অন্যায় অবিচার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার ওরা নিজেদের কথা ভাবে রাত্রি কেড়ে নাই দুঃখীদের অন্য ওরা অধিকার দিতে গিয়ে নারীদের বানিয়েছে বাজারের পণ্য ওরা নিজেদের কথা ভাবে রাত্রি কেড়ে নেয় দুঃখীদের অন্য ওরা অধিকার দিতে গিয়ে নারীদের বানিয়েছে বাজারের পণ্য ওরাই চিহ্নিত দুশ্মন ওরাই চিহ্নিত দুশ্মন ইসলাম মুসলিম উম্মা ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মুসলিম মানুষের অধিকার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার সাম্য মৈত্রী শিক্ষা দিয়ে দূর করে অন্যায় অবিচার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার দেখো আমাদের কাতারে আমির ফকির সবে দাঁড়িয়ে স্রষ্টার করুণা কামনায় সেজদাতে পড়ে সবে লুটিয়ে চেয়ে দেখো নামাজের কাতারে আমির ফকির সবে দাঁড়িয়ে স্রষ্টার করুণা কামনায় সেজদাতে পড়ে সবে লুটিয়ে সাদা কালো ভুলে গিয়ে সকলে সাদা কালো ভুলে গিয়ে সকলে সাম্যের বন্ধনে একাকা ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার সাম্য মতির শিক্ষা দিয়ে দূর করে অন্যায় অবিচার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার একটি স্বপ্ন আমার বহু দিনের একটি স্বপ্ন আমার বহু দিনের বাসা বেঁধে আছে বুকের ভিতর যদি পূর্ণ হয় সে কামনা ধন্য হবে জীবন আমার একটি স্বপ্ন আমার বহু দিনের একটি স্বপ্ন আমার বহু দিনের বাসা বেঁধে আছে বুকের ভিতর যদি পূর্ণ হয় সে কামনা ধন্য হবে জীবন আমার একটি স্বপ্ন আমার চারিদিকে যখন চোখ বুলায়ে থাকি মনে হয় সে আশা দে হাত চারিদিকে যখন চোখ বুলায়ে থাকি মনে হয় সে আশা দেয় হাত চানি তবু ভাবি বারে বার জানি ব্যর্থ হবে না কি সে আশার একটি স্বপ্ন আমার বহু দিনের বাসা বেঁধে আছে বুকের ভিতর যদি পূর্ণ হয় সে কামনা ধন্য হবে জীবন আমার একটি স্বপ্ন আমার যদি কখনো যেতে না পারি সেদিকে তবে বুক ভরা দুঃখ রয়ে যাবে যদি কখনো যেতে না পারি সেদিকে তবে বুক ভরা দুঃখ রয়ে যাবে তবু অপেক্ষায় বারে বার পূর্ণ হবে কবে সে আসার একটি স্বপ্ন আমার বহু দিনের বাসা বেঁধে আছে বুকের ভিতর যদি পূর্ণ হয় সে কামনা ধন্য হবে জীবন আমার একটি স্বপ্ন আমার সেই স্বপ্নের হাওয়া যেন চারদিকে সেই বিপ্লব যেন ডাকে এই জীবনটাকে সেই স্বপ্নের হাওয়া যেন চারিদিকে সেই বিপ্লব যেন ডাকে এই জীবনটাকে তবু ভাবতে থাকি বারে বার শাহাদাত হবে কিনা আমার একটি স্বপ্ন আমার বহু দিনের বাসা বেঁধে আছে বুকের ভিতর যদি পূর্ণ হয় সে কামনা ধন্য হবে জীবন আমার একটি স্বপ্ন আমার বহু দিনের একটি স্বপ্ন আমার বহু দিনের বাসা বেঁধে আছে বুকের ভিতর যদি পূর্ণ হয় সে কামনা ধন্য হবে জীবন আমার একটি স্বপ্ন আমার চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের এক কর্মীর পিতার অভিব্যক্তি বিধৃত হয়েছে এভাবে

মাঞ্চতুন উনি উনি আশা সুন্দর গান দিতাম মাঞ্চতুন উনি উনি আশা সুন্দর গান দিতাম কিছু মাঞ্চ তালাত ভরি কিছু না বুঝতাম কিছু মাঞ্চ তালাত ভরি কিছু না বুঝতাম বহুদিনে আল্লাহ আরে বহুদিনে আল্লাহ আরে ইসলাম সিনাইয়ে وبهمن برقمية شاشن تندر عارف وارن خدا سيني وبهمن برقمية شاشن تندر عارف وارن خدا سيني وهد كناي آي بيدي دي دي زاي বৈতালত পরি ভুয়া বাদ পানী নখায় ও মা বাদ পানী নখায় বহুত কোন আই আই বৈ দিদি দিজাই বৈতালত পৰি পোৱা বাট পানী নখায় অমা বাট পানী নখায় অমা সদিন বাদে পোৱা চাইতে শাসন তন্ত্ৰত গেয়ে অবা সম্মান বাড়ি গমইয়ে অবা সম্মান বাড়ি গমইয়ে শাসনতন্ত্র আর ফোয়ারে সদাসি নাইয়ে অবা সম্মান বাড়ি গমইয়ে শাসনতন্ত্র আর ফোয়ারে সদাসি নাইয়ে পাড়ার কুয়া উগাও নামাজ রোজা নাই ডিসেন্টিনা বিসিআর টিভি আসছে তারা নাই পাড়ার কুয়া উগাও নামাজ রোজা নাই ডিসেন্টিনা বিসিআর টিভি আসছে তারা নাই তবলিয়া উন কেন তবলিয়া উন কেন সুন্নি হয়ে গিয়ে ও বাহম্বর গমইয়ে শাসনতন্ত্র আর পোয়ারে খোদাসি নাই ও বাহম্বর গমইয়ে শাসনতন্ত্র আর পোয়ারে খোদাসি নাই আর বুয়া এবার বলে শাসনতন্ত্র গড়ে আর বুয়া এবার বলে শাসনতন্ত্র গড়ে রাত নিশি উড়িয়ে রে নামাজ পড়ে ও ভাই রাত নিশি উড়িয়ে রে তাজত নামাজ পড়ে আর ফুয়ানারে সালাম জানাইয়ে আর ফুয়ানারে সালাম জানাইয়ে অবা হামান বর্গ মইয়ে অবা হামান বর্গ মইয়ে শাসনতন্ত্র আর ফুয়ারে খোদা সিনাইয়ে অবা সমান বর গমইয়ে শাসনতন্ত্র আর পোয়ারে উদাসী নাই শাসনতন্ত্র এই দেশ ইসলামী শাসন শাসনতন্ত্র এই দেশ ইসলামী শাসন যে কারণে পাতর খাইয়ে নবী অলিগণ যে কারণে পাতর খাইয়ে নবী অলিগণ অবাহমান বর্গময়ে অবাহমান বর্গময়ে শাসনতন্ত্র আর পুয়ারে খুদা সিনাইয়ে অবাহমান বর্গময়ে শাসনতন্ত্র আর পুয়ারে খুদা সিনাইয়ে অবাহমান বর্গময়ে অবাহমান বর্গময়ে শাসনতন্ত্র আর পুয়ারে খুদা সিনাইয়ে ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে তবু কি তুমি বসে থাকবে তবু কি তুমি বসে থাকবে আর কতদিন ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে ওই দেখো ফিলিস্তিন আরাকান আফগানে কত ভাই বুক বাসায় কেঁদে কেঁদে ওই দেখো ফিলিস্তিন আরাকান আফগানে কত ভাই বুক ভাষায় কেঁদে কেঁদে তাদের পাশে দাঁড়াতে তুমি ছুটে যাবে না বসে থাকবে আর কতদিন ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে তবু কি তুমি বসে থাকবে তবু কি তুমি বসে থাকবে আর কতদিন ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে ওই দেখো কাশ্মীর তুরস্ক বসনিয়াতে তারা বন্দি আজি সবে নির্যাতনে ওই দেখো কাশ্মীর তুরস্ক বসনিয়াতে তারা বন্দি আজি সবে নির্যাতনে পুকুরের শিকড়ে ভাঙতে তুমি ছুটে যাবে না বসে থাকবে আর কতদিন ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে তবু কি তুমি বসে থাকবে তবু কি তুমি বসে থাকবে আর কতদিন ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে ওই দেখো ইহুদিরা কত বন্দি করে মুসলিম ধ্বংস হোক শুধু তাই ভাবে ওই দেখো ইহুদিরা কত বন্দি করে মুসলিম ধ্বংস হোক শুধু তাই ভাবে সে তাগুতের ধ্বংস করতে তুমি ছুটে যাবে না বসে থাকবে আর কতদিন ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে তবু কি তুমি বসে থাকবে তবু কি তুমি বসে থাকবে আর কতদিন ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে সুনীল নীলাম্বর সুবিশাল জলধি উজ্জ্বল দিবাকর স্নিগ্ধ হিমাংশু সুশীতল বাড়ি সবই সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলমিনের অনুপম সৃষ্টি মহান স্রষ্টার গুণমুগ্ধ বান্দা সুরের লহরিতে হৃদয়ের আবেগ ফুটিয়ে তুলে গেয়ে ওঠে ও আকাশ কেন নীলিন তুমি ও রাত কেন আধার তুমি কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা ও আকাশ কেন নীলিন তুমি ও রাত কেন আধার তুমি কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা যার ছোঁয়াতে ওঠে রবি কদম ফুটে বরসায় সাগর নদী পাক পাখালি চলে আপন ঠিকানা ও যার ছোঁয়াতে ওঠে রবি কদম ফুটে বরসায় সাগর নদী পাক পাখালি চলে আপন ঠিকানা আধার রাতে হেসে ওঠে আধার রাতে হেসে ওঠে সাধের মায়ার জোৎসনা কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা ও আকাশ কেন নীলিম তুমি ও রাত কেন আধার তুমি কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা কোন সে প্রেমী এমন করে সাজিয়েছে ধরা ফুলে ফুলে সবুজ সে মন সবই যে মন তারা ও কোন সে প্রেমী এমন করে সাজিয়েছে ধরা ফুলে ফুলে সবুজ সে মন সবই যে মন কারা অজুত তারা ভেসে ওঠে অজুত তারা ভেসে ওঠে পেয়ে তার ঠিকানা কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা ও আকাশ কেন নীলিন তুমি ও রাত কেন আধার তুমি কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা ও আকাশ কেন নিম তুমি ও রাত কেন আধা তুমি কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা মার্কবাদ ও লেলিনবাদের গাল ভরা তত্ত্বকথা গণতন্ত্রের মহজাল আর ধর্মনিরপেক্ষতাবাদের অসার বুলির ঘেরাটোকে বন্দি এ ধরনের শত শত কোটি মানুষ আজ অশান্তির লেলিহান শিখায় দগ্ধ হচ্ছে প্রতিনিয়ত মানব রচিত মতাদর্শের অভিশাপ থেকে মানব সভ্যতাকে মুক্ত করে শান্তির সুশীতল বাড়িতে তাদের অবগাহিত করতে কোরআনের অনুশাসনের কোনো বিকল্প নেই কোরআনের ছায়াতলেই মিলবে কাঙ্ক্ষিত মুক্তির ঠিকানা এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসুলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসুলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গড়ি এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গড়ি আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে কেন সেই নাম থেকে দূরে সরে রই কেন সেই নাম থেকে দূরে সরে রই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে কোরআনের ছায়া তলে মুক্তি যদি মেলে কোরআনের ছায়া তলে মুক্তি যদি মেলে কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই এসো ছায়া তলে সমবেত হই এসো ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই ছায়া তলে সমবেত হই এসো ছায়া তলে সমবেত হই এসো ছায়া তলে সমবেত হই আজন্ম সৈনিক আমি মোর নাহিক মৃত্যু ভয় মানি নাকো আমি বাধা ও বিঘ্ন মানি নাকো পরাজয় মোর আরাধ্য মোর চির চাওয়া পরম শক্তিমান মোরে বাধা দেবে কোন সে রুদ্র নরকের শয়তান মানুষ মানুষের কাছে জিম্মি এ তো মেনে নেয়া যায় না মানুষ মানুষে ভেদাভেদ থাকবে এ তো মেনে নেয়া যায় না মানুষ মানুষের কাছে জিম্মি এ তো মেনে নেয়া যায় না মানুষ মানুষে ভেদাভেদ থাকবে এ তো মেনে নেওয়া যায় না মানুষ মানুষের কাছে ভিন্নি এ তো মেনে নেওয়া যায় না মানুষ মানুষের ভেদাভেদ থাকবে এ তো মেনে নেওয়া যায় না মানুষ মানুষের কাছে জিম্মি সম অধিকারের কথা যারা বলে বারে বার তারাই তো কেড়ে নেয় নারীদের অধিকার সম অধিকারের কথা যারা বলে বারে বার তারাই নেয় নারীদের অধিকার পথে পথে লাঞ্ছিতা নির্দোষ মা বোন পথে পথে লাঞ্ছিতা নির্দোষ মা বোন এ তো মেনে নেওয়া যায় না মানুষ মানুষের কাছে জিম্মি এ তো মেনে নেওয়া যায় না মানুষ মানুষের ভেদাভেদ থাকবে এ তো মেনে নেওয়া যায় না মানুষ মানুষের কাছে জিম্মি এ তো মেনে নেয়া যায় না মানুষ মানুষে ভেদাভেদ থাকবে এ তো মেনে নেয়া যায় না মানুষ মানুষের কাছে জিম্মি গণতন্ত্রের নামে যারা নেয় ক্ষমতা খুন হয় তাদের হাতে মজলুম জনতা গণতন্ত্রের নামে যারা নেয় ক্ষমতা খুন হয় তাদের হাতে মজলুম জনতা সমাজে হত্যা খুন আর সন্ত্রাস সমাজে হত্যা খুন আর সন্ত্রাস এ তো মেনে নেওয়া যায় না মানুষ মানুষের কাছে জিম্মি এ তো মেনে নেওয়া যায় না মানুষ মানুষে ভেদাভেদ থাকবে এ তো মেনে নেওয়া যায় না মানুষ মানুষের কাছে জিম্মি এ তো মেনে নেওয়া যায় না মানুষ মানুষে ভেদাভেদ থাকবে এ তো মেনে নেওয়া যায় না মানুষ মানুষের কাছে জিম্মি কৃষক শ্রমিকের ন্যায্য অধিকার ওরাই কেড়ে নেয় বারবার কৃষক শ্রমিকের ন্যায্য অধিকার ওরাই কেড়ে নেয় বারবার নির্যাতনের শিকলে মোরা বন্দি থাকবো নির্যাতনের শিকলে মোরা বন্দি থাকবো এ তো মেনে নেওয়া যায় না মানুষ মানুষের কাছে জিম্মি এই তো মেনে নেয়া যায় না মানুষ মানুষে ভেদাভেদ থাকবে এই তো মেনে নেয়া যায় না মানুষ মানুষের কাছে জিম্মি এই তো মেনে নেয়া যায় না মানুষ মানুষে ভেদাভেদ থাকবে এই তো মেনে নেয়া যায় না মানুষ মানুষের কাছে জিম্মি এই তো মেনে নেয়া যায় না মানুষ মানুষে ভেদাভেদ থাকবে এ মেনে নেওয়া যায় না মানুষ মানুষের কাছে জিম্মি ইমানি দায়িত্ব নিয়ে জিহাদি প্রেরণা নিয়ে ইমানি দায়িত্ব নিয়ে জিহাদি প্রেরণা নিয়ে ইমানি দায়িত্ব নিয়ে জিহাদি প্রেরণা নিয়ে সত্যের পথে ন্যায়ের পথে জানায়া মন্ত্রণ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ইমানি দায়িত্ব নিয়ে জিহাদি প্রেরণা নিয়ে ইমানি দায়িত্ব নিয়ে জিহাদি প্রেরণা নিয়ে সত্যের পথে ন্যায়ের পথে জানায় আমন্ত্রণ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন রাসুলের সাজে যারা সজ্জিত মুজাহিদ হয়ে যারা গর্বিত রাসুলের সাজে যারা সজ্জিত মুজাহিদ হয়ে যারা গর্বিত খুদার বিধান করতে কায়েম উৎসর্গিত প্রাণ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ইমানি দায়িত্ব নিয়ে জিহাদি প্রেরণা নিয়ে ইমানি দায়িত্ব নিয়ে জিহাদি প্রেরণা নিয়ে সত্যের পথে ন্যায়ের পথে জানায় মন্ত্রণ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাতিলের মনে আজ যার ভীতি প্রাচীরের মতো সদা যার নীতি বাতিলের মনে আজ যার নীতি প্রাচীরের মতো সদা যার নীতি পরশ পাথরের ছোঁয়া দিয়ে করে বিশোধন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ইমানি দায়িত্ব নিয়ে জিহাদি প্রেরণা নিয়ে ইমানি দায়িত্ব নিয়ে জিহাদি প্রেরণা নিয়ে সত্যের পথে ন্যায়ের পথে জানায় আমন্ত্রণ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন পথ হারা পাই যথা পথের দিশা দূর হবে যার দ্বারা মানিসা পথ হারা পায় যথা পথের দিশা দূর হবে যার যারা অমানিসা ইনশা আল্লাহ ঘটাবে পুনঃ ইসলামী অভ্যুত্থান ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ইমানি দায়িত্ব নিয়ে জিহাদি প্রেরণা নিয়ে ইমানি দায়িত্ব নিয়ে জিহাদি প্রেরণা নিয়ে সত্যের পথে ন্যায়ের পথে জানায় আমন্ত্রণ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ইমানি দায়িত্ব নিয়ে জিহাদি প্রেরণা নিয়ে ইমানি দায়িত্ব নিয়ে জিহাদি প্রেরণা নিয়ে সত্যের পথে ন্যায়ের পথে জানায় আমন্ত্রণ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বহু যুগ ধরে বেঁচেছিস তোরা এবার মৃত্যু সাধনা কর যে হাতে কেবলই করমনা জাত সে হাতে এবার অস্ত্র ধর গগন হইতে হেলাল ছিড়িয়া সাজারে তোদের লাল নিশান বুড়োদের আয়ু অক্ষয় হোক নিসার করে দে তোদের প্রাণ যাব জিহাদের ময়দান জান হবে রে কুরবান যাব জিহাদের ময়দান জান হবে রে কুরবান যাব জিহাদের ময়দান জান হবে রে কুরবান তাই আমার মুখে শুধু আল্লাহ পাকের নাম শাহাদাতে নেশায় পেশা শাহাদাতে নেশায় পেশা যাব জিহাদের ময়দান জান হবে রে কুরবান যাব জিহাদের ময়দান জান হবে রে কুরবান তাই আমার মুখে শুধু আল্লাহ পাকের নাম শাহাদাতে নেশায় পেরেশান শাহাদাতে নেশায় পেরেশান অবিচারে অনাচারে মানবতা আজ বন্দি বাতিলের সঙ্গে হয়েছে যে তাগুতের সন্ধি ওই নারে অনাচারে মানবতা আজ বন্দি বাতিলের সঙ্গে হয়েছে যে তাগুতের সন্ধি কুকুরি বুনিয়া ভাঙতে করছি যে শপথ উপরি বুনিয়া ভাঙতে করছি যে শপথ তাই আমার মুখে শুধু আল্লাহ পাকে না শাহাদতে নেশায় পেরেশান শাহাদতে নেশায় পেরেশান যাব জিহাদের ময়দান জান হবে রে কুরবান যাব জিহাদের ময়দান জান হবে রে কোরবান তাই আমার মুখে শুধু আল্লাহ পাকের নাম শাহাদতে নেশায় পেরেশান শাহাদতে নেশায় পেরেশান ধরণীর বুকে আজ অসরের ঝন ঝন জালি জালিমেরা কেড়ে নে মজিলুম মানুষের অধিকার ধর্মীর বুকে আজ অস্ত্রের ঝন ঝন ঝঙ্কার জালিমেরা কেড়ে নেয় মজলুম মানুষের অধিকার কোরআনের তলোয়ার হাতে নেব যে কোরআনের তলোয়ার হাতে নেব যে তাই আমার মুখে শুধু আল্লাহ পাকের নাম শাহাদতে নেশায় পেরেশান শাহাদতে নেশায় পেরেশান যাব জিহাদের ময়দান জান হবে রে কুরবান যাব জিহাদের ময়দান জান হবে রে কুরবান তাই আমার মুখে শুধু আল্লাহ পাকে নাম শাহাদতে নেশায় পেরেশান শাহাদাতের নেশায় পেশা নারী নেতৃত্ব তথা তাগতি শক্তির সহযোগী

মুখোশ পাড়া আলে মালে নবীর সুনত ধ্বংস জরের মুখোশ পাড়া আলে মালে নবীর সুনত ধ্বংস জরের নারীর অচল তলে নারীর অচল তলে আরা হুঞ্জালা তাসি আরা হুন্দেশ তাসি আরা হুঞ্জগতাসী আরা কোন পাদত বৈজি আরা কোন জগতাইছি আরা কোন পাদত বৈজি চুক্তি নামা গরি তারা কোন বদান পাইল চুক্তি নামা তারা কোন বদান পাইল আফার বাদে পড়ে ওরা আফার বাদে পড়ে ওরা আলমের যদ কেড়ে নিল আরা হুন জালা তাসি আরা হুন দেশ তাসি আরা হুন যোগ তাসি আরা হুন বাদ বুঝি নারীর সাথে মিলে যারা গড়ের আন্দোলন নারীর সাথে মিলে যারা দরের আন্দোলন এই জগতার ওই জগতে এই জগতার ওই জগতে শান্তি না পাইব তারা শান্তি না পাইব তারা শান্তি না পাইব তারা শান্তি না পাইব আরা হুঞ্জালা তাসি আরা হুন্দেশ তাসি আরা হুন যোগ তাসি আরা হুন পাদতে বলছি জুট ফুট বালে তারা নারীর তালে বড়ি আরা জুট ফুট বালে তারা নারীর তালে বড়ি আরা শান্তি পাগেই यारा शांति पाई गई यारा शांति पाई गई यारा शांति पाई गई आरा उन जोगो तशी आरा उन बात बोल जी आरा उन जोगो तशी হারা কোন পাদত করছি আর দেশের মানুষ আলারে কই যাইতে আয় আর দেশের মানুষ আলারে কই যাইতে আয় হকের পথে নোয়াইলে হকের পথে নোয়াইলে গমের আশানাই আরা কোন জগতাইছি আরা কোন পাদত বইছি আরা কোন জগতায় শিয়ারা কোন বাদত বলছি মুখুশে পারালে মালে নবীর সুনত দংশাগরের নারীর আচল তলে নারীর আচল তলে আরা হুঞ্জালা তাসি সিয়ারা কোন দেশ তাই সিয়ারা কোন জগতাই সিয়ারা কোন পাদত বলছি আরা কোন জালা তাই সিয়ারা কোন দেশ তাই সিয়ারা কোন জগতাই সিয়ারা কোন পাদত বলছি আরা কোন জগতাই সিয়ারা কোন পাদত বলছি আমরা নবীন আমরা তরুণ আমরা নওজোয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদি নিশান আমরা নবীন আমরা তরুণ আমরা নওজোয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদি নিশান আমরা নবীন আমরা তরুণ আমরা নওজোয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদি নিশান আমরা কাশিম আমরা উমর আমরা যে খালি আঘাত হেনে ভাঙ্গ মোরা এই সমাজের নি আমরা কাশি আমরা উমর আমরা যে খালি আঘাত হেনে ভাঙ্গ মোরা এই সমাজের নি লড়ব মোরা খোদার পথে লড়ব আমর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমরা নবীন আমরা তরুণ আমরা নওজোয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদি নিশান আমরা নবীন আমরা তরুণ আমরা নওজোয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদি নিশান মজলুমেরই দে ভারী যে আকাশ কাঁদছে ওরা আকা তোরে করছে মজলু মেরি মজলুমেরই দে ভারী যে আকাশ কাঁদছে ওরা আকা তোরে করছে হাহুদা চিরতরে জালিম শাহিরান বোঝে পতন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমরা নবীর আমরা তরুণ আমরা নওজুয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদি নিশান আমরা নবীন আমরা তরুণ আমরা নওজুয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদি নিশান আল্লাহ বলেন মোদের শাসি নাই তো কোন ভয় তারি মদত পুঁজি করে আনব যে বিজয় আল্লাহ বলেন মোদের শাসি নাই তো কোন ভয় তারি মদত পুঁজি করে আনব যে বিজয় তারুণ্যের দীপ্ত শিখা দুরন্ত মিশ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমরা নবীন আমরা তরুণ আমরা নজুয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদি আমরা নবীন আমরা তরুণ আমরা নজুয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদি আইরে দামাল আইরে কিশোর আইরে ছুটে আয় বজ্র মুঠে নিশান হাতে বিপ্লবী গান গায় শপথ নেব খুদার পথে বিলাতে জীবন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমরা নদীন আমরা তরুণ আমরা নজুয়ান উড়া বলে ধরার বুকে তাও বিধি নিশান আমরা নবীন আমরা তরুণ আমরা নওজোয়ান উড়াবো এই ধরার বুকে দিদি নিশান লড়ব মোরা খোদার পথে যায় যদি যাক প্রাণ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ও আকাশ কেন নীলিম তুমি ও রাত কেন আধার তুমি কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা ও আকাশ কেন নীলিম তুমি ও রাত কেন আধার তুমি কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা যার ছোঁয়াতে উঠে রবি কদম ফুটে বরসায় সাগর নদী পাক পাখালি চলে আপন ঠিকানা ও যার ছোঁয়াতে ওঠে রবি কদম ফুটে বর্ষায় সাগর নদী পাক পাখালি চলে আপন ঠিকানা আধার রাতে হেসে ওঠে আধার রাতে হেসে ওঠে সাধের মায়ার না কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা ও আকাশ কেন নীলিম তুমি ও রাত কেন আধার তুমি কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা কোন সে প্রেমী এমন করে সাজিয়েছে ধরা ফুলে ফুলে সবুজ সে মন যে মন কাড়া ও কোন সে প্রেমী এমন করে সাজিয়েছে ধরা ফুলে ফুলে সবুজ সে মন যে মন কাড়া অজুর তারা ভেসে ওঠে অজুর তারা ভেসে ওঠে পেয়ে তার ঠিকানা কোথায় তোমার মোহনা কোথায় তোমার ঠিকানা সুপ্রিয় শ্রোতা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগের পরিবেশনায় যায় যদি যাক প্রাণে কণ্ঠ দিয়েছেন আইনুদ্দিন আল আজাদ বদরুল ইসলাম আব্দুল মনিম আরিফুর রহমান হানিফ নাজির হুসাইন ও হাফেজ আমিনুল ইসলাম ব্যবস্থাপনায় ছিলেন এইচ এম রফিকুল ইসলাম সঙ্গীত নির্দেশনায় ও উপস্থাপনায় ছিলাম আমি শাহ ইফতেখার তারিক ধন্যবাদ তোমার ঠিকানা